কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আগের সপ্তাহে বললাম মানিকতলার নাম মানিকতলা কেন তার সঙ্গে জড়িয়েছিল সতেরোশো ছাপ্পান্নয় সিরাজউদ্দৌলার কলকাতা আক্রমণ সেই যুদ্ধের সঙ্গে কিন্তু কলকাতার আরও একটি জায়গার নাম জড়িয়ে রয়েছে বাগবাজার ছোটবেলায় ভাবতাম বাবা বাজারে বাঘ কিনতে পাওয়া যায় কিন্তু বানানটা তো ঘ নয় গ মানে বাঘ বাজার বাঘ বাজার নয় এবং এই নামের হিস্ট্রি খুঁজতে গেলে কিন্তু হ্যাঁ আবার টাইম মেশিন এটা সতেরোশো সাত আর আমাদের প্রধান চরিত্রের নাম ক্যাপ্টেন চার্লস পেরেন নদীপথে ব্যবসা করে প্রচুর পয়সা রোজগার করে পেরিন্দা এই মানে ক্যাপ্টেন পেরেন একটা বিশাল বাগান বাড়ি কিনে ফেললেন বিশাল মানে বিশাল একদিকে হরলাল মিত্র স্ট্রিট অন্যদিকে চিতপুর রোড মানে আজকে রবীন্দ্র সরণি কিন্তু তার পরের বছরই দশ to বেচারা পেরিন্দা এই মানে ক্যাপ্টেন পেরিন তুলো ফাইট দি পটল অকশনে বিক্রি হলো পেরিনের বাগান বাড়ি এর হাত ওর হাত ঘুরে এলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে যারা সেখানে বসালো বারুদ তৈরির কারখানা এবার এই বাগান বাড়ি নর্থ ওয়েস্ট কোনায় একেবারে গঙ্গার ধারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করালো একটা ছোট কেল্লার মতো জিনিস যেটা নাম দেওয়া হলো পেরেন্স রিড আউট তার উপর কামান বসানো হলো ভেতরে সৈনিক রাখা হলো তাদের কাজ হচ্ছে এদিক থেকে যদি কেউ শহরের ওপর আক্রমণ করে তাহলে তোমরা তাকে আটকাও তো যখন সিরাজ আক্রমণ করলেন তখন প্যারেন্টস রিড আউট থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈনিকরা নবাবে সেনার ঘাম ছুটিয়ে দিল আর কোনো উপায় না দেখে সিরাজের আর্মি প্যারেন্টস রিড আউটের পাশ কাটিয়ে খাল পেরিয়ে কলকাতায় ঢুকলো তারপর তো সাহেবরা যুদ্ধ হারলো তারপর পলাশি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি কিন্তু তারপর থেকে তো আর কেউ সেইভাবে কলকাতা আক্রমণ করেনি তো পেরিনের দুর্গ আস্তে আস্তে ব্যবহার বন্ধ হয়ে গেল ভেঙে পড়লো মানুষ তার কথা ভুলে গেল কিন্তু ক্যাপ্টেন পেরিনের যে বিরাট বাগান ছিল সেটা ঘিরে কিন্তু ততদিনে একটা বাজার বসে গেছে পেরিন সাহাব কা বগিচা মানে বাগ আর তার পাশে বাজার স্বাভাবিকভাবেই নাম হবে বাগ বাজার তাহলে বাগান মানে বাগ থেকে এলো বাজারের নাম কিন্তু খেয়াল করলেন কি আমি আপনাকে বললাম যে নবাবের সেনা একটা খাল পেরিয়ে কলকাতায় ঢুকেছিল ওই খালটার গল্পটা জানেন ওটার পেছনে কিন্তু রয়েছে এক আফ্রিকার রাজার গল্প সে গল্প না হয় পরের সপ্তাহে কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আরও শুনতে এবং আরও জানতে লগ ইন করুন আমাদের ওয়েবসাইটে radio Mirchi dot com slash Kolkata অথবা আমার মানে দ্বীপের ফেসবুক পেজে facebook dot com slash Mirchi দ্বীপ